উম্মু সালামা রদুল্লা তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইস্লামের নিকট উম্মু সুলাইম রদুল্লা তালা আনহা এসে বললেন হে আল্লাহর রসুল আল্লাহ হক কথা প্রকাশ করতে লজ্জাবোধ করেন না মহিলাদের স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ যখন সে বীর্য দেখতে পাবে তখন উম্মু সালামা লজ্জায় তার মুখ ঢেকে নিয়ে বললেন হে আল্লাহ রসুল মহিলাদেরও স্বপ্নদেশ হয় কি তিনি বললেন হ্যাঁ তোমার ডান হাতে মাটি পড়ুক তা না হলে তাদের সন্তান তাদের আকৃতি পায় কিভাবে